যাত্রা তোমার নিত্য প্রতিদিন কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন মিনার হতে মিষ্টি সুরে ডাকে মুয়াজি ফজর জোহর মাগরি বাসরে সাই প্রতিদিন শত কাজে ব্যস্ত সদা পাওনা অবসর দুনিয়ারি মোহে ডুবে আছো যে বিভব সময় হবে ঘুম যাবে শেষ হবে একদিন কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন আসরটাও যায় যে ছুটে সুযোগ নাহি হয় মাগরিবেও মিলে না আহা কাজ যে তবু রায় আসরটাও যায় যে ছুটে সুযোগ নাহি হয় মাগরিবেও মিলে না আহা কাজ যে তবু রায় আসরটাও যায় যে ছুটে সুযোগ নাহি হয় মাগরিবেও মিলে না আহা কাজ তবু রায় আসল কাজটা যাচ্ছ ভুলে হায় রে বিবেকহীন কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন মিনার হতে মিষ্টি সুরে ডাকে মুআজি ফজর জোহর মাগরিব আসর এশায় প্রতিদিন শত কাজে ব্যস্ত সদা পাওনা অবসর দুনিয়ারি মোহে ডুবে আছো যে বিভব সময় হবে ঘুম যাবে শেষ হবে একদিন কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন এশার নামাজ পড়ার আগেই ঘুমে অচেতন এভাবেই যে কেটে গেল সারাটি জীবন এশার নামাজ পড়ার আগেই ঘুমে অচেতন এভাবেই যে কেটে গেল সারাটি জীবন এশার নামাজ পড়ার আগে ঘুমে অচেতন এভাবেই যে কেটে গেল সারাটি জীবন আজও তোমার ভাঙছে না ঘুম ওরে সম্বলহীন কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন মিনার হতে মিষ্টি সুরে ডাকে মুয়াজি ফজর জোহর মাগরিব আসর এশায় প্রতিদিন শত কাজে ব্যস্ত সদা পাওনা অবস দুনিয়ারি মোহে ডুবে আছো যে বিভ সময় হবে ঘুম যাবে শেষ হবে একদিন কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন